মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভয় মায়ের মতো আপন কেহ এই ভুবনে নয় মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভয় মায়ের মতো আপন কেহ এই ভুবনে নয় মায়ের মতো আপন কেহ এই ভুবনে নয় মায়ের শান্তি খুঁজে পাই মায়ের হাসি দেখলে আমি শান্তি খুঁজে পাই মায়ের মতো আপন কেহ এই ভুবনে নাই মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই মায়ের মতো আপন কেহ এই ভুবনে নাই মায়ের মতো আপন কেহ এই ভুবনে নাই মাঝে আমার চোখের আলো পূর্ণিমারি চাঁদ মাঝে আমার দুঃখের দিনে সুখেরই প্রভাত মাঝে আমার চোখের আলো পূর্ণিমারি চাঁদ মাঝে আমার দুঃখের দিনে সুখেরই প্রভাত মা হারানোর ব্যথা আমি কি তখন কেহ এই ভুবনে নাই মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই মায়ের মতো আপন কেহ এই ভুবনে নাই মায়ের মতো আপন কেহ এই ভুবনে নাই মাঝে আমার ঘুমের ঘরে ঘুম পালানি সুর মায়ের কথা শুনতে লাগে কত যে মধুর মাঝে আমার ঘুমের ঘরে ঘুম পাড়ানি সুর মায়ের কথা শুনতে লাগে কত যে মধু সেই মায়ের খোঁজে আমি জীবনটা ফুরাই সেই মায়ের খোঁজে আমি জীবনটা ফুরাই মায়ের মতো আপন কেহ এই ভুবনে নয় মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো আপন কেহ এই ভুবনে নয় মায়ের মতো আপন কেহ এই ভুবনে নয় মায়ের হাসি দেখলে আমি শান্তি খুঁজে পাই মায়ের হাসি দেখলে আমি শান্তি খুঁজে পাই মায়ের মতো আপন কেহ এই ভুবনে নয় মা কথাটি ছোট্ট অতি কিন্তু জানো ভাই ভুবনে নয় মায়ের মতো আপন কেহ এই ভুবনে নয় মায়ের মতো আপন কেহ এই ভুবনে নয় মায়ের মতো আপন কেহ এই ভুবনে নয়